সম্মানিত বায়ু বোনেরা হজ্জে বাইতুল্লাহ করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে জানো আমার প্রতিটি কাজ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সন্না অনুযায়ী শূন্যতার আলোকে হয় কোনো বেদাত যেন আমার হজের মধ্যে না হয় এক্ষেত্রে আমরা দশম যে ভুলটি আমরা আলোচনা করব সেটি হলো অনেক ভাই বোনকে আমরা হজের ক্ষেত্রে ওমরার ক্ষেত্রে দেখতে পাই ছবি তোলার জন্য খুবই পাগল হয়ে যান এহরামের কাপড় পরে ছবি এয়ারপোর্টে ছবি তারপরে বাইতুল্লার সামনে গিয়ে ছবি মিনা আরাপা মুজদালিফা সব জায়গায় গিয়ে শুধু ছবি তোলার জন্য মহাব্যস্ত আবার অনেকে সেলফি তোলায় ব্যস্ত অনেকে তাওয়াপ করতেছেন এই তাওয়াপ বাড়িতে স্ত্রীকে দেখানোর জন্য বন্ধুবান্ধবকে দেখানোর জন্য সে তাওয়াফ থেকে লাইভে তারা দিয়ে মোবাইল সামনে ধরে তাওয়াপ করতে থাকেন অনেক ভাই বোনকে দেখা যায় যে হাজরা সোয়াদে চুম্বন দিতে যাচ্ছেন তাও লাইভ দেখাচ্ছেন তারপরে বিশেষ করে পাথর নিক্ষেপ করার জন্য জামারায় যাচ্ছেন পাথর নিক্ষেপ করতেছেন এক হাতে পাথর আরেক হাতে মোবাইল লাইভ দেখাচ্ছেন যে তিনি পাথর মারতেছেন এইভাবে হজ্জে বাইতুল্লার বিভিন্ন অংশে বিভিন্ন সময়ে অনেক ভাই বোনকে দেখা যায় শুধু মোবাইল নিয়ে ছবি তোলা সেলফি তোলা লাইভ দেখানো এগুলো নিয়ে মহাব্যস্ত থাকেন এখানে প্রথম বিষয় খেয়াল রাখতে হবে যে আমার এই হজ্জে বায়তুল্লার উদ্দেশ্য কি হজ্জে বায়তুল্লার উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহ রব্বুল্লা আলমিনের সন্তুষ্টি এই এখলাস যদি আমার হজের ক্ষেত্রে না থাকে ওমরার ক্ষেত্রে না থাকে আমার হজ আমার ওমরা আল্লাহ রব্বুল্লা আলমিন কবুল করবেন না এই জন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যখন হজের এহরামের নিয়ত করেছেন হজের নিয়ত করেছেন এহরাম বেঁধেছেন তখন নবী সাল্লাহ সাল্লাম একটি দোয়া পড়েছিলেন আল্লাহ হাজিহি হাজাতুন লা রিয়া হে আল্লাহ আমার এই হজ লা রিয়া আফিহা এই হজের মধ্যে কোনো রিয়া নাই কোনো লোক দেখানো নাই কাউকে দেখানোর উদ্দেশ্যে আমি হজ করছি না আমি আলহাজ পরিচয় দেওয়ার জন্য আমি হজ করছি না ওয়ালা সুমা কাউকে শোনানোর জন্য আমি হজ করছি না অর্থাৎ এই হজ একমাত্র আল্লাহ রব্বুল্লা আলমিনের সন্তুষ্টির জন্য তাহলে আমি ছবি তোলা সেলফি তোলা এইভাবে ইন্টারনেটে ফেসবুকে লাইভে এসে এগুলো দেখানো এটার উদ্দেশ্য কি আমি তো মানুষকে দেখাইতেছি আর আমার আবাদতের যে খুশু খুজু থাকা দরকার যে তাদার রোয়া খুফিয়া থাকা দরকার আমি আল্লাহর কাছ থেকে গুনা মাপের জন্য এই আবাদতগুলো করছি যে আমি হস করে আসবো এমনভাবে রাজা কাইয়াউমিন থুম মোহ মা যেমন শব্দ সন্তানকে ভূমিষ্ঠ করে নিষ্পাপ হিসাবে আমি হজ্জে বাইতুল্লাহ থেকে এরকম নিষ্পাপ হয়ে ফিরব যে হজ্জে মাবরুরের প্রতিদান হলো একমাত্র জান্নাত সে হজ্জে মাবরুর করব। কিন্তু আমি সেখানে গিয়ে এই ছবি তোলা সেলফি তোলা এগুলো নিয়ে ব্যস্ত হয়ে আছি এটি একটি মারাত্মক ভুল এই জন্য আমার উদ্দেশ্য যে আমার এই কাজগুলো আমার আল্লাহ দেখতেছেন আমার আল্লাহ কবল করবেন যাকে দেখানো উদ্দেশ্য তিনি দেখতেছেন আর কাউকে দেখানো আমার উদ্দেশ্য নয় এই জন্য এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এগারো নম্বরে যে বলটি সেটি হলো আমাদের মা বোনেরা বায়তুল্লাহ কেন্দ্রিক কিছু বাড়াবাড়ি করেন এই ক্ষেত্রে আমাদের মা বোনদেরকে খুবই সতর্ক হইতে হবে পৃথিবীর একমাত্র জায়গা যেখানে আল্লাহ রব্বুল আলমিন নারী পুরুষকে একসাথে আল্লাহর ঘরের বাইতুল্লার তাওয়াফ করার জন্য অনুমতি দিয়েছেন নির্দেশ দিয়েছেন কিন্তু এই মা বোনেরা এই সুযোগটি পেয়ে সেখানে অনেক বাড়াবাড়ি করতেছেন যেটি অবশ্যই সুন্নতের খেলাফ শালীনতার খেলাফ এবং যেটি আমাদের গুনাহের কারণ হতে পারে আর সবসময় খেয়াল রাখতে হবে যে পৃথিবীর অন্যান্য জায়গায় গুণা করা আর বায়তুল্লার সামনে গুণা করা দুটি এক ধরনের গুণা নয় যে বাড়াবাড়িগুলো আমাদের মা বোনেরা করেন তাওয়াপ করার ক্ষেত্রে আমাদের মা বোনদেরকে সাথে মাহারাম থাকা জরুরি দেখা যায় আমাদের অনেক মা বোন মাহারামবিহীন একা একা তাওয়াপ করতে চলে গেছেন তার নফল তাওয়াব নফল তাওয়াব করবেন অবশ্যই সবাব হবে ফজিলত হবে কিন্তু সাথে স্বামী বা মাহারাম সাথে থাকবে কারণ সেখানে অনেক পুরুষের সাথে আপনি তাওয়াব করতে হবে সেখানে মাঝে মাঝে প্রচণ্ড ভিড়ের সৃষ্টি হয় আপনি সে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে পারেন এক্ষেত্রে অনেক মা বোন ভুল করে থাকেন দ্বিতীয়ত যে ভুলটি করেন যে অনেক মা বোনকে দেখা যায় হাজরা আসোয়া চম্বন করতে চলে যান যেখানে পুরুষেরাই হাজরা সোয়াদ চুম্বন করা অনেক কষ্টকর অনেক কঠিন সেখানে একজন মহিলা একজন মা বোন তিনি চলে গেছেন হাজরা সোয়াদ চুম্বন করার জন্য তিনি আল্লাহর বান্দাদেরকে কষ্ট দিয়ে ধাক্কা ধাক্কি করে তার সতর তার হেজাব এগুলো রক্ষা না করে তিনি হাজরা সোয়াদ চুম্বন দিতে চলে গেছেন আস্তাউফেরুল্লাহ এক্ষেত্রে মা বোনদেরকে খেয়াল রাখতে হবে কোনো অবস্থায় তাওয়াফের ক্ষেত্রে বায়তুল্লার সামনে এ জাতীয় উগ্রতা প্রদর্শন করা যাবে না আম্মা জানা আশারাদিল্লা তালানা বলেন আমরা যখন তাওয়াফ করতাম পুরুষ সাহাবিদেরকে দেখলে আমরা আস্তে করে দূরে সরে যেতাম যে আমরা আলাদা হয়ে একটু দূরে দূরে থেকে আমরা তাওয়াফ করতাম আল্লাহর ঘরের সেই জায়গায় আমাদের মা বোনেরা দেখা যায় হাজরা সোয়াদ সম্বন্ধ দেওয়ার জন্য পাগল হয়ে যান তারপরে রুকনে ইয়ামেনের ক্ষেত্রে রুকনে ইয়ামেনের সেখানেও দেখা যায় অনেক মা বোন এটাকে স্পর্শ করার জন্য পুরুষদের সাথে ধাক্কাধাক্কি ঠেলাঠেলি করে রুকনে ইয়ামেনিতে চলে যাচ্ছেন হাতিমে কাবার মধ্যে সলাত আদায় সেখানে পুরুষদের সাথে ঠেলা ঠেলি ধাক্কাধাক্কি করে আমাদের সম্মানিত মা বোনেরা সেখানে চলা তাদাই করতে যাচ্ছেন এর বাহিরে দেখা যায় যে বায়তুল্লাতেও মাতাফে হোক মসজিদে হারামে হোক সব জায়গায় পুরুষ এবং নারীকে আলাদা সলাত আদায় করতে হয় এক কাতারে একসাথে দাঁড়িয়ে পুরুষ এবং নারী সলাত আদায় করা যায় না এটা এক্ষেত্রে নারীর সলাত হবে না কিন্তু অনেক মা বোন দেখা যায় মাতাফের মধ্যে গিয়ে পুরুষদের সাথে দাঁড়িয়ে এক কাতারে সলাত আদায় করতে দাঁড়িয়ে গেছেন অনেকে সলাতের ওয়াক্ত শুরু হবে তার পাঁচ মিনিট আগে দশ মিনিট আগে মা বোনেরা তাওয়াপ করতে যান আজান হয়ে গেছে তিনি আর কোনো দিকে যাওয়ার রাস্তা নাই পুরুষের সাথে দাঁড়িয়ে গেছেন এটা মা বোনদের ক্ষেত্রে মারাত্মক ভুল আপনি যখন তাওয়াপ করতে যাবেন খেয়াল রাখবেন যে আমার এক ঘন্টা দেড় ঘন্টা হাতে নিয়ে আমি যেন তাওয়াপ শেষ করে মহিলাদের জন্য যে নির্ধারিত সলাতের জায়গা রয়েছে সেই জায়গায় যাতে আমি পৌঁছতে পারি যাতে আজানের সময় সেখানে এমন পরিস্থিতির সম্মুখীন হতে না হয় যে পুরুষের সাথে আমাকে দাঁড়াইতে হয় বায়তুল্লাতে সলাত আদায় করা অনেক ফজিলত আল্লাপাক সেখানে পৃথিবীর অন্যান্য জায়গার চলাতের সাইতে এক লক্ষ গুণ বেশি ফজিলত দান করেন বেশি স্বভাব দান করেন সুহান আল্লাহ কিন্তু সেই সলাদটা যদি আমার না হয় সেই সলাতে যদি আমার ভুল হয় তাহলে তো সবে বরবাদ তা এই ক্ষেত্রে মা বোনদেরকে খেয়াল রাখতে হবে যে তাওয়াফের ক্ষেত্রে আমাকে শালীনতা বজায় রাখতে হবে পুরুষদের থেকে একটু দূরে দূরে থাকতে হবে এবং সাথে মাহারাম থাকতে হবে হাজরা সোয়াদ রুকনাইয়ামেনি হাতিমে কাবা সেখানে গিয়ে পুরুষদের সাথে ঠেলা ধাক্কা ধাক্কি করা যাবে না আর তাওয়াফের ক্ষেত্রে যেন এমন সময় আমি তাওয়াফ শুরু করি যাতে সলাতের ওয়াক্তের আগে মহিলাদের নির্ধারিত জায়গায় আমি চলে আসতে পারি এই বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে বারো নম্বরে যে ভুলটি আমরা আলোচনা করব সেটি হলো সলাত আদায়ের ক্ষেত্রে আমাদের মহিলাদের বাড়াবাড়ি অর্থাৎ একটু আগে আমরা যে কথাটা বললাম যে মা বোনেরা অনেকে মনে করেন যে হাতিমের মধ্যে বা মাতাফের মধ্যে সলাদ আদায় করলে বেশি ফজিলত সলাদ আদায় করা অবশ্যই বেশি ফজিলত বায়তুল্লাহর যত কাছাকাছি সলাদ আদায় করবে তত বেশি ফজিলত কিন্তু বেশি কাছাকাছি সলাদ আদায় করতে গিয়ে পুরুষদের সাথে এক কাতারে এক জায়গায় দাঁড়ানো যাবে না মসজিদে হারামে অবশ্যই মহিলাদের আলাদা আলাদা জায়গা করা আছে মাতাফেরও একটি অংশে পিছনের দিকে মহিলাদের জায়গা করা আছে যেখানে যেখানে মহিলাদের জন্য মা বোনদের জন্য নির্ধারিত জায়গা আমাকে ফজিলত লাভ করতে হলেও সেখানে গিয়ে আমাকে সলাত আদায় করতে হবে এটা বায়তুল্লার জন্য বৈধ না যে পুরুষ আর মহিলা একসাথে দাঁড়িয়ে যাবেন একসাথে সলাত আদায় করবেন এই ক্ষেত্রে আমাদের অনেক মা বোনদেরকে দেখা যায় এই বিষয়টি তারা খেয়াল রাখেন না যে তারা মহিলাদের জন্য নির্ধারিত অংশে নির্ধারিত জায়গায় সলাৎ আদায় না করে তারা পুরুষদের সাথে পুরুষদের সামনে পুরুষদের পিছনে পুরুষদের সাথে এক কাতারে তারা সলাৎ আদায়ের জন্য দাঁড়িয়ে যাচ্ছেন আর যদি দেখা যায় যে আমার হোটেল থেকে মসজিদে হারামে আসা যাওয়ার ক্ষেত্রে আমার মাহারাম সাথে নাই অথবা আমার সেখানে মহিলাদের জায়গা পর্যন্ত পৌঁছতে আমাকে অনেক ব্যাগ পেতে হবে অনেক কষ্ট করতে হবে তাহলে আমি বায়তুল্লাহর জামাতে হাজির না হয়ে আমি নিজের হোটেলে যেখানে অবস্থান করছি সেখানে আমি সলাত আদায় করব। এই সলাত আদায়ের মাধ্যমে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাকে পরিপূর্ণ বায়তুল্লাহর সবাবে দান করবেন মসজিদ হারামের যে ফজিলত সেটাই আমাকে দান করবেন কিন্তু আমি বেশি ফজিলত লাভ করতে গিয়ে পুরুষদের সাথে চলা আদায় করলাম পুরুষদের সাথে বসে গেলাম তখন আমার আরও চলাতে বরবাদ হয়ে যাবে এক্ষেত্রে আমাদের মা বোনদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সবাইকে সুনার আলোকে এখলাসের সাথে আমিন